আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين عن ابي هريره قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ কাল মহান আল্লাহর বাণী মহান আল্লাহর বাণী যদি হাদিসে মহান আল্লাহর বাণী আসে ওই হাদিসের নাম হাদিসে কুদসি তাহলে এই হাদিসটি জানলাম যে হাদিসে কুদসি আল্লাহর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয় তিনি কি বলেছেন মান আদা লি ওয়ালিয়ান যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা রাখে আদা মানে দুশ্মনী রাখা আদুবুন এই জন্য শত্রুকে বলা হয় ইন্না শাইতান লাকুম আদুবু মুবিন তাই না আদু মান আদালি ওয়ালিয়ান আমার কোন ওলি অর্থাৎ বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা রাখে কোন মানুষ আমার কোন প্রিয় বান্দা বন্ধুর সাথে শত্রুতা যদি রাখে ফাকাদ আজান তো বিল হারবে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি তর্জমার সাথে সাথে ব্যাখ্যা করে যাই আল্লাহ কি বললেন যে আমার ওয়ালির সাথে যে শত্রুতা রাখবে তো আল্লাহর ওয়ালি কে এটা বুঝতে গিয়ে পদস্খলন ঘটেছে ভুল হয়েছে গোমরা হয়েছে বিভ্রান্তির শিকার হয়েছে ভুলের আকিদা মানুষের হাল্লাজের ছিল তার যার জন্য বলতো আনাল হক মানে আমি আল্লাহ আল্লাহ আমার মধ্যে অবতরণ করেছে যেটি হিন্দু মতবাদ কারণ সুফি ইজমটা তৈরি হয়েছে হিন্দু মতবাদ আর অগ্নিপূজক মজুসি মতবাদ ইয়াহুদি খ্রিস্টান সব মিলিয়ে জুলিয়ে মিলিজুলি সরকার কথা বুঝতে পারছেন যার ফলে এই কুফুরি মতবাদ ইসলামের নামে ঢুকেছে আর তারা এই হাদিস থেকে তারা দলিল নেওয়ার চেষ্টা করেছে সেই জন্য এই হাদিসের ব্যাখ্যা নিজের থেকে না করে হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলাই সহি বখারি শরীফের ভাষ্যকার ফথুল বাড়ি ফথুল বাড়ি বারো খণ্ডে এই ভাষ্য রয়েছে বারো খণ্ডে কাছাকাছি এইরকম মোটামুটি এক একটি খণ্ড বারো খণ্ডে বখারি শরীফের সারা তিনি ভাষ্য লিখেছেন এত বিস্তারিত তো তিনি ওলামাই কেরামদের এই হাদিসের ব্যাখ্যা তারা কি বুঝেছেন আর হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই নবম শতাব্দীর মানুষ আটশো বাউান্নতে তার ইন্তেকাল আটশো বাউান্ন হিজড়িতে তার ইন্তেকাল প্রায় ছয়শো বছর আগে ছয়শো বছরের আলেম মহাদ্দেস এবং হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলীকে মহাদ্দেসিনদের খাতেমা বলা হয় খাতেমাতুল হুফাজ শেষ মহাদ্দেশ বলা হয় তাকে যদিও এই সিলসিলা ইনশাল্লাহ কম বেশি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আলেম মহাদ্দেসদের কিন্তু তার মতো মহাদ্দেশ তারপরে তেমন আর জন্মায়নি হাদিসের পণ্ডিত জি তো হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ আলাই এই হাদিসের কি ভাষ্য করেছেন সেই ভাষ্য আমি শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে হাদিসটি প্রথম পড়া যাক আল্লাহ কি বললেন যে আমার ওলির সাথে যে শত্রুতা রাখবে তো আল্লাহর ওলি কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর ওলি যাদের দুইটি গুণ আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু আল্লাহর যারা ওলি আউলিয়া ওলির জমা আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব বান্দা লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালাহুম ইয়াহজানুন আর তারা চিন্তিত হবে না তাদের কোনো দুশ্চিন্তাও নেই পরেশানিও নেই ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু তারা কারা যারা আল্লাযীনা যারা দুইটি গুণ একটি হচ্ছে আমানু যারা ঈমান নিয়ে এসেছে ঈমান মানে শুধু বিশ্বাস না ঈমান মানে যা আল্লাহ এবং তার রসুল বিশ্বাস করতে বলেছেন এবং ইমান বিশ্বাসের মতো বিশ্বাস তাহলে ইমানের পিলার কয়টি ছয়টি এই ছয়টি পিলারের প্রতি এলমের সাথে সাথে সঠিক এলমের সাথে জ্ঞানের সাথে বিশ্বাস আছে আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান কোন কোন জিনিসকে সামিল আমি এই জন্য এক একটি পিলার উপরে বক্তব্য করেছি ইমান বিল্লার উপরে একটা বক্তব্য আছে যাতে করে আল্লাহর প্রতি ইমান কেমন করে নিয়ে আসতে হবে তা বুঝতে পারে আল্লাহর প্রতি ইমানের প্রথম হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান তারপরে আল্লাহর তৌহিদের প্রতি ইমান আবার আল্লাহর তহিদ একত্ব হচ্ছে তিন প্রকার তহিদে রবুবিয়াত তার প্রভুত্বের প্রতি রবুবিয়াতের প্রতি ইমান তৌহিদে অলুহিয়া তার এবাদত বান্দিকে সমস্ত এবাদত বান্দিকে তার জন্য সুনির্দিষ্ট করার প্রতি ইমান বিশ্বাস যে সমস্ত এবাদত বান্দিকে একমাত্র আল্লাহ তাতে কাউকে অংশীদার না করা বা অংশীদার থাকার ধারণা না করা তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী তহিদুল আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলীর একত্ব তহিদ যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন নাম গুণাবলী তেমন ভাবে বিশ্বাস করা এগুলি সংক্ষেপে খুব বললাম যে এগুলি হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত আল্লাহর প্রতি এভাবে ইমান বিল মালাইকা কেমন হইতে হবে রাসুলের প্রতি ইমান কেমন হইতে হবে কিতাবের প্রতি কিতাব কতুবের প্রতি ইমান কেমন হইতে হবে পরকালের প্রতি ইমান পরকালের যতগুলি স্তর আছে তারপরে তকদিরের প্রতি ইমান তকদিরের কয়েকটি স্তর আছে সবগুলির প্রতি ইমান তকদিরের প্রতি ইমান শব্দটি যারা জ্ঞান রাখি তকদির সম্পর্কে বিশ্বাস রাখি তারাও অনেকে শুধু জানে যে তকদির কিন্তু তকদিরের কয়েকটি স্তর আছে তকদির সম্পর্কে আল্লাহ রবুল আলমের ইচ্ছা এরাদা আল্লাহ যেমন ইচ্ছা তেমন করেন যার তকদিরে যেমন ইচ্ছা তেমন আল্লাহ করেছেন আল্লাহর ইচ্ছা কেউ বাধা দেনেওয়ালা আছে কি তারপর আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের এল আল্লাহ রব্বুল আলমী জানেন তকদির সম্পর্কে মানে যে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ জানেন না তা কি এইভাবে বিভিন্ন যে মারাতিবগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস তো ইমান হইতে হবে ইমানের বিপরীত হচ্ছে কুফুর ইমানের বিপরীত হচ্ছে শির্ক হ্যাঁ ইমানের বিপরীত হচ্ছে মুনাফিকি এগুলি থেকে মুক্ত হইতে হবে তাহলে যেই ব্যক্তি মমিন হলো তার মানে তার আকিদায় তার আমলে তার কাজে কর্মে কথায় শির কুফরের গন্ধ নেই সেই ব্যক্তি মমিন আর বড় শির ছোট শির তার মধ্যে সবগুলি থেকে মুক্ত বড় শির মুক্ত কিন্তু ছোট শির থেকে মুক্ত নয় বহু নেক মানুষ মানে বাহ্যিক নেক মানুষ দাড়ি আছে টুপি আছে নামাজ আছে অব আছে তাহাজুদ আছে এই আছে কিন্তু রিয়াকারি আছে লোক দেখানো নিয়ত আছে লোকের সুনাম করলে খুব খুশি হ্যাঁ যে লোকে জানলো যে আমি তাহাজুদ গুজার মানুষ লোকে জানলো যে আমি খুব সত্যবাদী মানুষ তাহলে দিয়ে দিই শিরকে খাফি নয় হ্যাঁ শির ঢুকে পড়লো তো ইমান ওই রকম ইমান তাহলে এই রকম ইমান হইতে হবে তার সাথে সাথে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তারা মুত্তাকি মুত্তাকি আল্লাহ ভীরু সংযত পাপ মুক্ত তাকওয়া মানে বেঁচে থাকা ওয়াকিনা আযাবান নার মানে আল্লাহ বাঁচাও আমাদেরকে তাহলে তাকওয়া মানে কি যে ব্যক্তি বেঁচে থাকে কি থেকে বেঁচে থাকে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকে যে কোনো গোনা ছোট গোনা হোক বড় গোনা হোক এগুলি হচ্ছে কি আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলি থেকে যে ব্যক্তি বেঁচে থাকে সে মোত্তাকি তাহলে মমিন আর মোত্তাকি সংক্ষেপে মমিন আর মোত্তাকি যদি হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বলি এর বেশি আল্লাহ বলেছেন কি হ্যাঁ কিন্তু আমাদের সমাজে ওয়ালি মমিন মোত্তাকি নাই ওয়ালিকে যে ব্যক্তি জিন বসে করে হোক আর শয়তানের মদত চেয়ে হোক হ্যাঁ আর যে কোনো রকম করে হোক শির কুফরি করে হোক দেবী দেবতাকে ডেকে হোক যদি অলৌকিকত্ব দেখাতে পারে আসামের যারা ওই ভেলকিবাজি দেখাতে আসে মানুষকে জবাই করে দেখায় জবাই করে দিল দেখেছেন এরকম জবাই করে দিল কাপড় দিয়ে ঢাকা আছে জবাই করছে রক্ত বয়ে যাচ্ছে তারপরে দাঁড় করে দিল দেখেন মৃতকে জীবিত করে দিল জবাই করার পরে করছে কি করছে না ওই লোকটি যদি দাড়ি নিয়ে চলে আসে আর জুব্বা টুব্বা নিয়ে চলে আসে আর বলে যে আমি আল্লাহর বলি তাহলে আমাদের সমাজের লোকের বিশ্বাস করবে সত্যি আল্লাহর বলি কারণ মৃতকে জীবিত করে দিল মাটির গুলি তৈরি করলো কাদার গুলি তৈরি করলো গুলি তৈরি করার পরে বললো যে একটা পাত্রে রাখো আর ঢেকে রাখলে একটু পরে বলছে কে মিষ্টি খাবে হাত ভরো আর উঠাও আর খাও মিষ্টি রসগোল্লা খাওয়াইছে আমি চোখের সামনে দেখেছি হ্যাঁ তাহলে ওই লোকটি ওই ফাঁসেক আকার নিয়ে এসছে আর সবাই জানে যে এরা ফাঁসেক এরা সব ওই ভেলকিবাজি করে হাতের সাফাই অথবা এরা জিন টিন এই সব করে সেই জন্য ঠিক ঠিক না জাদুকর এরা তাদেরকে বলা হয় সাহের জাদুকর বলা হয় যে জাদু লাগিয়ে দিচ্ছে চোখে কিন্তু ওই লোকটি যদি দাঁড়িয়ে নিয়ে আসতো ওই লোকটি যদি একবারে এদের আকারে আসতো যারা পীর মুরিদি ব্যবসা করছে পীরের আকারে আসতো তাহলে তাকে ওয়ালিয়ে কামেল মনে করতো আমাদের সমাজের লোকেরা করতো না যদি রসগোল্লা খাওয়াইতে পারে তাহলে ওলিয়ে কামেল মনে করতো ওই রকমই জিন বসে করে আপনার বাড়ির খোঁজ খবর রাখছে বিভিন্ন এলাকায় জিন আছে এক জিন অন্য জিনের কাছ থেকে দ্রুত বেগে খবর টবর নিয়ে আসছে আপনি যেমনই ওই পীর সাহেবের কাছে গিয়েছেন তখন আপনার খবর তার সেক্রেটারি যারা আছে ভিতর থেকে জিনের কাছ থেকে জেনে চলে এসছে যে অমুক ডিস্ট্রিক্ট থেকে এসছে ব্রাহ্মণবাড়ি থেকে এসছে এ রাজশাহী থেকে এসছে এ অমুক জায়গা থেকে এসছে হ্যাঁ এ অমুক সমস্যা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে তখন ওই এলাকার জন্য জানে যে কী সমস্যায় ওই লোকটি আছে ভুগছে কোন রোগে ভুগছে বা ছেলে মেয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো ওই সমস্যা নিচ্ছে আচ্ছা ও আপনার ছেলে মেয়ে হচ্ছে না বা স্বামী স্ত্রী তো আপনাদের মিল মহব্বত নেই সেই জন্য এসছেন হতভম্ব বাবরি তুই তো পীর অলিয়ে কামেল কিন্তু ওখানে যা জিন বসে করে ইসলামিক কাজ ইসলাম বিরোধী কাজ করছে যারা ফাঁসেক বা শির করছে জিনের মদত চাওয়া শুধু ফাঁসি কাজ নয় শির ইস্তেমদাদ বিল জিন জিনের কাছে মদত তলব করা শির আর জিনকে গোলাম বানানো হারাম জায়েজ নাই যদি জিনকে গোলামও বানায় প্রথম কথা গোলাম তো হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জিনদেরকে না ডাকবে শিরক না করবে তাদের যেগুলি তলব আছে ডিমান্ড পুরা না করবে যে অমুক জাতে অমুক জিনিস রেখে এসো অমুক জায়গায় অমুক জিনিস রেখে আসো নদীতে দুধ রেখে এসো নদীতে চিনি রেখে এসো পুকুরে অমুক রেখে এসো বা সাদা মুরগ দাও কালো মুরগ দাও কালো খাসি দাও এগুলি বলে না তা এক শ্রেণীর ওঝারা এগুলি কথাবার্তা বলে কারণ এগুলি দিয়ে জিনকে রাজি করতে হয় তো এই রকমই যারা পীরের ওলির ভেষভূষা নিয়ে আছে তারা ওইভাবে কিছু গায়েবের কথাবার্তা জেনে নিয়ে তখন ভক্তদেরকে অন্ধ বানিয়ে দেয় আর মনে করে যে এরা ওলি তো ওলি মানে আমাদের দেশের মানুষরা যা বুঝে তা হচ্ছে যে ব্যক্তি কারামতি দেখাইতে পারবে মানে অলৌকিকত্ব যা সাধারণত হয় না মানুষের দ্বারা আমার দ্বারা আপনার দ্বারা হয় না কোনো হুজুর দ্বারা শেখ দ্বারা তো দেখিনি আলেম দ্বারা তো দেখিনি কিন্তু পিসাই তো পারছে হ্যাঁ দেখাচ্ছে তার মানে সে অলিয়ে কামেল কোরআনে বা হাদিসে কোথাও এই কথা নেই সাহাবাই কেরাম আপন আপন জায়গায় প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন না ছিলেন না ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারা ওলি ছিলেন না ছিলেন না হ্যাঁ বড় বড় তাবেইন তারা ওলি ছিলেন না ছিলেন না ছিলেন তাদের দ্বারা কেরামতি হয়েছে সৌদি আরবে ওলি আছে না নেই নেই কি এখানে আল্লাহওয়ালা লোক হ্যাঁ তাহলে তাদের দ্বারা কেরামত হয় না কেন কারণ তারা শিরক করে না শিরক মুক্ত তারা জিনকে ডাকে না হ্যাঁ, তারা কুফরি করে না তারা কোরআনের তৌহিন করে না জি জিন অনেক সময় জিনকে রাজি করার জন্য তারা কোরআনে তৌহিন করে কোরআনকে নাপাক জিনিস দিয়ে লিখে কোরআনকে উল্টো করে লিখে এগুলি কথা শুনেছেন হয়তো জাদুকরদের এই সব করে কিছু অলৌকিকত্ব দেখায় জিন ব্যবহার করে আর তাদেরকে আল্লাহর ওলি মনে করা হয় তারা ওলি অবশ্যই কিন্তু আল্লাহর ওলি নয় কার শয়তানের ওয়ালি কারণ কোরআনে কারীম আল্লাহ বলেন ওয়ালিকে দুই ভাগে ভাগ করেছেন আউলিয়া আর রহমান বলা হয়েছে আর ফাকাতেলু আউলিয়া শয়তান ইন্নাকা ইদা শয়তানে কেন বাইফা শয়তানের বন্ধু কারণ শয়তানের কাছে মদদ চাই শয়তানের সাহায্য নিয়ে জিনের সাহায্য নিয়ে জিনকে ডেকে দেবী দেবতাকে ডেকে ইত্যাদি দেবী দেবতার পূজা হচ্ছে জিনের পূজা কারণ শয়তান ইবলিশ শয়তান খুশি যে আপনাকে মুশরিক বানাইতে পেরেছে তো এরা হলো আউলিয়া ও শয়তান আল্লাহর ওলিকে যে ব্যক্তি মমিন সত্যিকার অর্থে আর মুত্তাকি আল্লাহর কোনো নেক বান্দা এক কথায় একে আর অন্য ভাষা একটু বোঝায় আল্লাহর ওলি যে ব্যক্তি আল্লাহর ফরজকৃত বিধিবিধান আদায় করে হারাম থেকে বেঁচে থাকে ফরজের বিপরীত কি ফরজ অজেবের বিপরীত হচ্ছে হারাম ফরজ কাজ আদায় করে অজেব কাজ আদায় করে আর হারাম থেকে বেঁচে থাকে দুই নম্বর স্তর হচ্ছে সুন্নাত মুস্তাহাব আদায় করে আর অপছন্দনীয় মাকরুহ কাজ থেকে বেঁচে থাকে অনেক সময় নিজের ইমানকে বাঁচাবার জন্য জায়েজ কাজ থেকে বেঁচে থাকে কারণ এই জায়েজ কাজ করতে গিয়ে হয়তো পদস্খলন ঘটতে পারে অনেক জায়েজ কাজ আছে বাজারে যাওয়া না যায় শুক্রবার দিন বাজারে যাওয়া লেডিস মার্কেটে যাওয়া কি না যায় জায়েজ কিন্তু লেডিস মার্কেটে শুধু মহিলা মহিলা আমার যদি এমার্জেন্সি অত জরুরি না হইতে যাব না তো জায়েজ কাজ থেকে অনেক সময় মানুষ নিজের ইমানকে বাঁচাবার জন্য বাঁচিয়ে রাখে এগুলি হচ্ছে অতিরিক্ত তাকুয়া তাকুয়ার উপরে আরেকটি স্তর আছে যেটাকে আরবিতে বলে ওয়ারা জায়েজ কাজ থেকেও বেঁচে থাকা এই আশঙ্কায় যে আমি যাতে করে কোন রকম গুনহাই না পড়ি সেই জন্য জাহেজ কাজকে ছেড়ে দেওয়া একটা জিনিস হালাল রাস্তায় পড়ে পেলেন সামান্য জিনিস তার জন্য ঘোষণা এক বছর ধরে করতে হবে না দরকার নেই হয়তো এক রিয়াল দুই রিয়াল তারপর খেলেন না আপনি না খাবো না দান করে দেবো বা নিয়ে থাকবো দেখি কেউ যদি খোঁজ করে এক রিয়াল দুই রিয়াল খোঁজ করে দেবো এটি কি তা কর ওরা সতর্কতা অবলম্বন করা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রিয় নাতি হাসান বা হোসেন এটা খেজুর রাস্তায় পেয়েছিল হাদিস আছে সেই বোখারি হাদিস আর খেজুরটা নিয়ে কত যে খিদায় ছোট ছেলে ছিল মুখে দিয়ে নিয়েছে নবী সাল্লাম কি করলেন ছি ছি ছি ছি ছি আমরা করি না বাচ্চাদের ছি ছি ছি ছি কে মুখে দিল ফেলো ফেলো ফেলো বাচ্চাটি ফেলে তো দিলেন কিন্তু কাঁদতে শুরু করলেন কত যে খিদা ছিল আল্লাহ আকবর সাথে সাথে কাঁদতে শুরু করলেন সাহাব আলমী আর আল্লাহ ছোট ছেলে আর একটি খেজুর পড়ে পেয়েছিল মুখে দিল আপনি ছিছি এমন করলেন কি কি করলেন যে ছেলে ফেলে দিল কিন্তু কান্না শুরু করলে এমনটা কেন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে ইন্না আলো মুহাম্মাদিন আমরা হচ্ছি মোহাম্মদ হাসানের বংশধর হাসান হোসেন আলে বাইত লা তাহিল্লানা সাদাকা আমাদের জন্য সাদকা জাকাত হালাল নয় ওয়া ওয়ানা আকশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকা আমার আশঙ্কা হলো যে হয়তো সাদকা জাকাতের খেজুর রাস্তায় পড়ে আছে উঠিয়ে ছেলে আমার মুখে দিয়ে দিয়েছে সেই জন্য যদিও সাদকা জাকাতের খেজুর হোক কিন্তু যখন প্রমাণ নাই সেটি হালাল ছিল কিনা তার জন্য হালাল ছিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি অধিক সতর্কতা অবলম্বন করলেন যে এমনটা না হয় যে হারাম চলে গেল পেটে এর নাম হচ্ছে ওরা তারপর আবার মাসুম ছেলে নিষ্পাপ ছেলে মাসুম ছেলে কিন্তু মাসুম ছেলেকেও তরবিয়ত দিতে ইসলামিক তরবিয়ত দিতে হবে এটা হচ্ছে নিয়ম তো যে কথাগুলি বললাম এইভাবে মানুষ ওলি হতে পারে ফরজ আদায় করবে হারাম থেকে বেঁচে থাকবে আর সন্ন্যত পালন করবে অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকবে তার মানে সাগিরা গুনাহ থেকে বেঁচে থাকবে যেমন সন্ন্যত মুস্তাহাব পালন করবে সাগিরা থেকেও বেঁচে থাকবে তাহলে সাগিরা গুনাহ থেকেও বেঁচে থাকলো কাবিরা থেকেও বেঁচে থাকলো আর ফরজ ওয়াজিব আদায় করলো সন্ন্যত মুস্তাহাব আদায় করলো ইমান তো আপন জায়গায় আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আর ত্রুটি কি থেকে যায় ও এবাদত বন্দীর ক্ষেত্রে নফল আছে নফল এবাদত বন্দী করলো যেগুলি মোস্তাহাব বলা যেতে পারে মোস্তাহাবের মধ্যে সামিল সেগুলি সেগুলি আদায় করলো তাহলে সে আল্লাহর ওলি নয় সে আল্লাহর ওলি অন্য ভাষায় যদি বলছেন ইমান এবং তাকওয়া তার মধ্যে আছে তো সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু মানে আদ আলী ওয়ালিয়ান অর্থাৎ আল্লাহর কোন নেক বান্দার সাথে কেউ শত্রুতা রাখে এমনিতে শত্রুতা লোকটি খুব পাবনদের সাথে নামাজ পড়ে সেজন্য তার উপর ঘৃণা একজন বেনামাজি নামাজের সাথে ঘৃণা একজন লোক কিছু গুনার কাজ করে আর আরেকজন করেন না তার সাথ দেয় না যার কারণে তার সাথে ঘৃণা আর কোনো তার সাথে শত্রুতা নেই এই জন্য শত্রুতা তাহলে ফাকার আজান তহবিল হার ওই লোক যেই লোক ধার্মিক লোকের সাথে আল্লাহওয়ালা লোকের সাথে শত্রুতা রাখে তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে তারও বিভিন্ন রকমের আজাব গজব আসবে কখনো রোগ বালা মুসিবত কখনো অ্যাক্সিডেন্ট কখনো দুর্ঘটনা কখনো স্ত্রীর পক্ষ থেকে বালা কখনো ছেলে মেয়েদের পক্ষ থেকে বালা মুসিবত বিভিন্ন রকম বালা মুসিবত আসতে থাকে এ হচ্ছে দুনিয়ার আল্লাহ দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আর জিল্লতিও আছে ক্ষয়ক্ষতিও আছে জিল্লতির সাথে ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষয়ক্ষতি এগুলি কি আল্লাহর পক্ষ থেকে আজাব নাই গজব নাই যুদ্ধের ঘোষণা যারা সুদ খোর তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাজানু বিহার বিমিন আল্লাহ রাসূল আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এইরকমই রকমই যে সুদখোরদেরকে দেখা যায় খুব বালা মুসিবতে ভুগলো শেষ জামানে বড় কষ্ট পেয়ে পেয়ে মরে আমি অনেক সুদখোরকে এরকম দেখেছি বড় কষ্ট পেয়ে সুদখোর এই পেট বড় হয়ে গেছে পেট নিয়ে চলতে পারে না কত রকমের যে রোগ কত শাস্তি পেয়ে খুব খারাপ অবস্থায় মারা যায় অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আযাব বিলম্ব করেন যে আখিরাতে আযাব দেব কবরে গিয়ে আযাব দেব আল্লাহ হিকমত কিন্তু বহু মানুষকে দুনিয়াতেই শাস্তি পেতে দেখা যায় এই এক কথা হয়ে গেল তাহলে আল্লাহর ওলিকে স্পষ্ট বুঝতে পারলেন যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আদায় করে আর কাবিরা সাগিরা গুনাহ থেকে মাকরু অপছন্দের কাজ থেকে বেঁচে থাকে সুতরাং কেউ যদি মাকরু বলে কোনো কাজ করে আর মাকরুও হয় তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে না আর হারামকে একদিন আগে বলেছি যে আমাদের সমাজে কিন্তু এইরকম বা মুসলিম সমাজে এইরকম বাড়াবাড়ি জুলম অত্যাচার আছে যে হারামকে মাকরু করে যেমন ধূমপান করা জর্দা তামাক খাওয়া হারামকে মাকরু করে দেওয়া এইরকমই ওয়াজিব কাজকে সুন্নত করার মতো জুলম আছে যেমন দাড়ি ওয়াজেব তাকে সন্ন্যত করে দিয়ে হালকা করে দেওয়া রাখিও না এগুলি হচ্ছে জুলুম তাহলে এই রকম লোক কখন আল্লাহর ওলি হতে পারবে না জি এখানে আরেকটি কথা মনে পড়ে গেল ভারত বাংলাদেশে অনেক পীর আছে দাড়ি পর্যন্ত নেই আর সিগারেট তো পীর খায় উফ আর জর্দা জর্দা দেওয়া যে পান খায় ও তো বলা বলে শেষ করা যাবে না যে গাঁজা খাওয়া পীর তো আছে কিন্তু মধ্যম পীরগুলি বলি এগুলো তো হলে একবারে একেবারে ওই রকম পীর মানে গাঁজাখোর কিন্তু সিগারেট খাওয়া পীরের কথা বলছি আমার এলাকায় কিছু বিদাতি লোকেরা আছে তো স্কুল জীবনে যখন পড়াশোনা করতাম তো সাথী সঙ্গীরা ছিল তারা ওই বিদাত বিদাতি পরিবারের ছিল তারা বলতো যে আমাদের গ্রামে পীর সাহেব এসেছিল তো সেই পীর সাহেবকে এক রাতে তিন প্যাকেট সিগারেট লাগে তাদের কাছ থেকে শুনেছি সেই পীরকে তিন প্যাকেট সিগারেট লাগে এক রাতে বলেন সে আল্লাহর ওলি পীর ওলি কামেল কেমন করে না এক ওলিও শয়তান হ্যাঁ ঠিক আছে এটুকু বুঝতে হবে যেখানে অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে হবে আর এটি অপছন্দের মাকরু না হারাম কাজ এইরকমই আমাদের এক ভাই ছিলেন জয়পুর হাটের আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম আমার কাছে চিঠিপত্র মানে টেলিফোন তো হয় সে বলছে আমার গ্রামে এক পীর আছে যুবক পঁচিশ বছর বয়স তার বাবা পীর ছিল সেজন্য এখন গদ্দিন আসিন সে হয়ে গেছে বাবার কাছ থেকে হ্যাঁ ওয়ারাসাত সূত্রে এই পীরতন্ত্র পেয়ে গেছে সে পীর আর সে পীর কেমন বলছে দাড়ি নেই মোচ নেই কিছু নেই আর সেই পীরের গ্রামেরা গ্রামের লোকেরা কেমন ভক্ত তার কাছ থেকে শুনে বলছি তার গ্রামের পীর বলছে টমটমে চড়ে যখন যায় আর পান খায় সবসময় পান খেতে থাকে আর পানের পিক এদিকে ফেলে ওইদিকে ফেলে আর লোকেরা টমটমের পিছনে গ্রামের লোকেরা বুড়া বলবে ষাট বছর সত্তর বছর বৃদ্ধ লোকেরা বরকত হাসিল করার জন্য টমটমের পিছনে ঘোড়াগাড়ির পিছনে দৌড় দিতে থাকে আর যেদিকে পিক ফেলে পিক ফেলে পানের উঠিয়ে নেয় আর পরে গায়ে হাতে মেখে নেয় দেখছেন কেমন ফাঁসেক পীর দাঁড়িয়ে নেয় ওলিয়ে কামেল হ্যাঁ আর সিগারেট খাই ওলিয়ে কামেল পীর এগুলি হচ্ছে আমাদের দেশীয় বলি হ্যাঁ আউলিয়া অমা ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি আরেকটি কথা বলছেন নবী আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কোন বান্দা কারণ হাদিসে কুদসি যেন আল্লাহ বলছেন অমা তাকারাবা ইলাইয়া আবদি আমার কোন বান্দা আমার নিকটবর্তী হয় না বেশাইইন এমন কিছু দ্বারা যে আহাব্বু ইলাইয়া যা আমার নিকট বেশি প্রিয় হতে পারে মিম্মাস্তারাজু আলিহে যা আমি ফরজ করেছি তার চাইতে বেশি অর্থাৎ এর সারমর্ম হচ্ছে যে যা আমি তাদের ওপর ফরজ করেছি তার দ্বারা সবচেয়ে বেশি আমার নৈকট্য হাসিল করে আমার বান্দা আল্লাহর নৈকট্য লাভের দুটি রাস্তা এক হচ্ছে ফরজ এবাদত সে ফরজ নামাজই হোক আর ফরজ রোজাই হোক আর ফরজ হজ হোক আর ফরজ জাকাত হোক ফরজ আহকাম বিধিবিধান হোক যেমন মহিলাদের ক্ষেত্রে পর্দা ফরজ কিনা ফরজ এগুলি হচ্ছে ফরজ কাজ আর হারাম থেকে বাঁচা ফরজ কাজ তাহলে যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকলে সেটিও তো আল্লাহর সন্তুষ্টির জন্য সেজন্য সেটিও আল্লাহ নৈকট্য লাভে একটা পন্থা ফরজ খেদমত আছে ফরজ খেদমত বাবা মায়ের খেদমত বাবা মায়ের জন্য খরচ করা আত্মীয় স্বজনদের জন্য খরচ করা আত্মীয় স্বজনদের মধ্যে যাদের ব্যয় বহন আপনার ফরজ তাদের এটা ফরজ কিন্তু যাদের ব্যয় বহন আপনার ফরজ নাই সেটি কোন কোন ক্ষেত্রে ফরজ হতে পারে যেমন মহিলা আছে নিজ বংশের মহিলারা আছে তাদের দেখাশোনা কি করবে সরকার করে না আমাদের দেশে সরকার কোন গরিব মহিলাদের দেখাশোনা করেন না তাদেরকে বলে তুমি কাজ করো ফ্যাক্টরিতে গিয়ে যাও গার্মেন্টসে কাজ করো তাও কিন্তু আপনার বংশের মহিলা যে বিধবা অথবা তালাক প্রাপ্তা বিবাহ শাদী হয়নি তাহলে আপনার বংশের আপনাকে দেখতে হবে আপনার সমাজকে দেখতে আপনার গ্রামকে দেখতে হবে তাহলে এই ফরজে কি ফায়া এতিমের দায়িত্ব এগুলি ফরজ এক তাই না এই এক পন্থা আল্লাহ বলছেন যে ফরজ এবাদত বান্দেগীর মাধ্যমে আমার বান্দা আমার বেশি নিকটবর্তী হতে পারে এর দ্বারা বোঝা গেল যে ফরজ এবাদত বান্দেগীর কত গুরুত্ব তাহলে একজন মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহ নৈকট্য লাভ করেছে আর একজন মানুষ তাহাজ্জুদ পড়তে পারে না কিন্তু পাঁচ অক্ত নামাজ যথা সময় ওয়াক্ত মোতাবেক সুন্দর করে পালন করছে আর যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে মাঝে মাঝে তার জামাতও ছুটে যায় মাঝে মাঝে ফজরও চলে যায় শাব্দিক অর্থ ওই জন্য করলাম আমি প্রথম যে আমা তাকার রবা এলেই আবদি বেশাইন আমার বান্দা কোনো কিছুর দ্বারা নৈকট্য লাভ করতে পারে না যা আমার নিকট অধিক প্রিয় হতে পারে মিম্মাফ তারা তো আলেহে যা আমি তার উপর ফরজ করেছি তার চাইতে যা আমি ফরজ করেছি তার চাইতে বেশি অন্য কোনো এবাদত দ্বারা আমার বেশি নৈকট্য লাভ করতে পারে না তার মানে কি অর্থাৎ ফরজ দ্বারা সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে দ্বিতীয়টা দেখেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল দ্বিতীয় রাস্তা যেটি নফল ইবাদত বندگی দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা মসজিদ বানিয়ে দিলেন মাদ্রাসা বানিয়ে দিলেন ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন জনসেবামূলক কাজ করছেন যেগুলি আপনার উপর ফরজ ছিল না এই ধরনের কাজকর্ম করছেন নফল রোজা করছেন নফল নামাজ পড়ছেন সোমবার রোজা রাখছেন বৃহস্পতিবার রোজা রাখছেন মাসে তিনটি রোজা রাখছেন এগুলি সব নফল হ্যাঁ এশরাকের নামাজ পড়ছেন জোহান চাস্তের নামাজ পড়ছেন নফল হজ নফল উমরা নফল সাদাকা দান খায়রাত নফল খেদমত অতিরিক্ত খেদমত নফল কাজ তো আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য বা নৈকট্য লাভের জন্য রাস্তা দুটি একটি ফরজ এবাদত বন্দীগীর মাধ্যমে আরেকটি হচ্ছে নফল এবাদত বন্দীগীর মাধ্যমে নফল বান্দা নফল দিয়ে ফরজ তো হয়ে গেছে ফরজ করছে সুন্দর করে তারপরে নফল দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করতে শুরু করে যে আমি এখন আরো বেশি আল্লাহ নৈকট্য লাভ করব অতিরিক্ত কলেজ ইউনিভার্সিটিতে কিছু অ্যাডিশনাল পেপার থাকে স্কুলে পড়াশোনা যারা করেছেন জানেন তো যে আপনি যদি যেগুলো জরুরি পেপার সেই সব পেপারগুলোতে পাস করেন তাহলে আপনি পাস করে চলে যাবেন এগিয়ে কিন্তু আপনার অতিরিক্ত মার্ক অ্যাড হবে না মার্কস অ্যাড করার জন্য কিছু অপশনাল সাবজেক্ট আছে তো নফলগুলি ওই রকম ওমাই আজালু আবদি আমার বান্দা সর্বদা নয় নৈকট্য লাভ করতে থাকে ইয়া আমার বিন্ন অফের নফল দ্বারা হাত্তা ওহিব্বাহু এমনকি আমি তাকে ভালোবাসতে লাগি ফরজ আদায় করছে তার সাথে সাথে যখন নফল দিয়ে বেশি বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে লাগে তখন আল্লাহ কি করেন ভালোবাসতে লাগেন তাকে ফাইজা আহবাবতু যখন তাকে আমি খুব ভালোবাসতে লাগি কুন্তু সাম আহু তখন আমি তার কান হয়ে যাই সামা মানে শোনার শক্তি শ্রবণ শক্তি আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় মানে কান হয়ে যায় আল্লাজি ইয়াসমাউ বিহি যার দ্বারা সে শোনে যার দ্বারা সে শোনে অর্থটা শেষ করিনি বাসারাহু তার দৃষ্টি শক্তি হয়ে যায় বা চক্ষু হয়ে যায় আল্লাজি ইউবসিরু বিহি যার দ্বারা সে দেখতে থাকে ওয়া ইয়াদাহু তার হাত আমি হয়ে যায় আল্লাতি ইয়াবদেশু বিহা যার দ্বারা সে ধারণ করে কোন জিনিস ধরে রিজলাহু তার আমি পা হয়ে যায় আল্লাতি ইয়ামশি বিহা যা দিয়ে সে পথ চলে ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু এখন এখানে থেমে গিয়ে এইটুকুর ব্যাখ্যা করি কারণ এইটুকুতে গিয়ে গুমরা হয়েছে কারা হলুলি আর ওয়াহাদাতুল ওয়ালারা যারা কুপুরি তিনি মসজিদ হয়েছে হেল্লাজের মতো যে নফল দিয়ে যখন ফরজের পরে নফল দিয়ে যখন বেশি বেশি নৈকট্য লাভ আল্লাহর করে নেয় তখন আল্লাহ রব্বুল আলমিন সেই আল্লাহর অলির কি হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে যায় চোখ হয়ে যায় কান হয়ে যায় নাক হয়ে যায় হ্যাঁ বোঝা গেছে শাব্দিক অর্থ করে তারা কি করেছে এইভাবে গোমরা হয়েছে এদিকে সতর্ক করেছেন হাফিজ বিন আজার রহমতুল্লাহ আলী এবং সঠিক অর্থ বর্ণনা করেছেন সেই অর্থটা আপনাদেরকে শোনাই সতর্ক করার জন্য তিনি কি বলেছেন ওই কথাটি আগে শোনাই গোমরা লোকেরা কেমন করে গোমরা হয়েছে এই হাদিসটি থেকে বলছে ওয়াকাদ তামাসসাকা আল হাদিসে বাজুল জাহালা মিন আহলি তাজাল্লি ওয়ার রিয়াদা বলছে কিছু মূর্খ লোকেরা জাহিল লোকেরা জাহিল লোকেরা যারা তাজাল্লি অনুসারী আহলি তাজাল্লি মানে যারা মনে করে যে আমরা আমাদের কাশফ হয় কাশফ বলে না তারা যে কাশফ হয়ে যায় তারপরে আমরা মোরাকাবা করি দিয়ে আমরা গায়েবের জিনিস দেখতে পেয়ে যাই এসব আকিদা আছে না তো তাদের বদ আকিদা আছে তারপরে তারা রিয়াজত করে রিয়াজত মানে কঠোর পরিশ্রম করে আল্লাহর নৈকট্য লাভ করব এই জন্য একেবারে চুল দাড়ি মোচ কিটুক আসবে না সব জঙ্গল হয়ে গেছে তারপরে গোসল নেয় হয়তো মাসকে মাস গোসল নেয় একবারে দেখেছেন এইরকম কিছু লোক হ্যাঁ যারা নিজেদেরকে মস্তান বলে ভারত বাংলাদেশে তারা মস্তান বলে আর তারা ওই কবর মাজারি পড়ে থাকে একবারে ময়লা আবর্জনা হয়ে থাকে তাদের শরীর নোংরা হয়ে থাকে এরা এই হাদিসকে তারা নিজের দলিল হিসেবে ব্যবহার করেছে যে আমরা আমাদের এবাদতের দ্বারা কি হয়ে যায় এমনভাবে আল্লাহ আমরা একাকার হয়ে যায় বা আল্লাহ আমাদের মধ্যে একাকার হয়ে যায় যে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহ সবকিছু আল্লাহ হয়ে যায় একাকার হয়ে যায় আল্লাহ এবং আমাদের মাঝে কোনো পার্থক্য থাকে না হলুল মানে দুইটি জিনিস এমনভাবে মিশ্রিত হয়ে যাওয়া যে দুটোর দিকে আলাদা আলাদা ইঙ্গিত না করা যায় যেমন চিনি এবং পানি বা লবণ এবং পানি লবণ দিয়ে দেন বা চিনি দিয়ে দেন পানিতে দিয়ে দেওয়ার পর যখন লবণটা বা চিনিটা গলে গেল তারপর যদি আপনাকে বলা হয় যে আপনি দুটো জিনিসকে আলাদা আলাদা ইঙ্গিত করেন যে এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে পানি বল করতে পারবেন পারবেন না তো হলুল যে মানুষের হাল্লাজের আকিদা ছিল সেটি হচ্ছে যে আল্লাহ এমনভাবে একাকার হয়ে যান তার ওলিতে যে আল্লাহ আলাদা আর বান্দা আলাদা এই কথা বলা যাবে না যিনি আল্লাহ তিনি আমি আর যিনি আমি তিনি আল্লাহ আনাল হক আনাল হক শুধু তাই না আনা আনতা আনতা আনা তারা বলেছে আনা আনতা আনতান আমার টেবিলে কিতাবটি আছে সুফিজম সম্পর্কে তাতে তাদের এই উক্তিটাও আছে আনা আনতা আল্লাহ আমি তুমি তুমি আমি এই জন্য কার এবাদতই করব আমার এবাদত আমি করলেও তোমার এবাদত আর তোমার এবাদত করলেও আমার এবাদত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমাদেরকে এরকম কুফরি মতবাদ থেকে বাঁচিয়ে রেখেছে একটা কবিতা আমাদের দেশের আছে মনে আছে ফকিরদের ফকিরদের কবিতা তুমি হাকিম হইয়া হুকুম করো মানে আল্লাহ তুমি হাকিম হুকুম করেছো নামাজ পড়ো তো তো হাকিম হয়ে হুকুম করো বা ওই যে হাকিম ওই যে জজ আল্লাহ এরকম হাকিম হইয়া হুকুম করো আর পুলিশ হয়ে ধর যিনি হুকুম করছেন এখন আল্লাহর ক্ষেত্রে এইরকম ব্যাখ্যাটা তাদের তাদের উদ্দেশ্য যে তুমি আল্লাহ নামাজ পড়তে হুকুম করেছো আবার তুমি নামাজ পড়ো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তুমি সাপ আল্লাহ আর তুমি আবার যখন সাপে দংশন করলো তখন তুমি এসে ঝাড়তে লাগলে মানে তুমি সাপের মধ্যে আছো এটি হচ্ছে হলুলি আকিদা মানুষের হাল্লাজের কুফুরি আকিদা এর নাম হচ্ছে হলুলের আকিদা মানে একাকার হয়ে যাও সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে একাকার হয়ে রয়েছেন সুতরাং আলাদা করে আল্লাহর দিকে ইঙ্গিত করা যাবে না আল্লাহ উপরে না আল্লাহ সর্বস্থানে বিরাজমান সবকিছুতেই বিরাজমান তাহলে যিনি আল্লাহ তিনি কিতাব যিনি আল্লাহ তিনি এই গাহুয়া যিনি আল্লাহ তিনি মাইকেল ফোন স্পিকার ইত্যাদি এই জন্য মানসুর হাল্লা ইবনে আরবি কুকুর দেখলে সোর দেখলে দেবতা দেবতা তোমার পূজাকে তোমার সিজদা করি তোমাকে সিজদা করি জি জি এই আকীদা কুফরি হিন্দুদের আকীদা হ্যাঁ হলুলের আকীদা যেটা এই কুফরি গানে পেশ করা হয়েছে ফকিরদের গানে কুফরি মত এরপরে আর কোনো কুফরি নেই সুতরাং আরো শুনেন কারণ আপনারা যদি দু একটি দৃষ্টান্ত না শোনেন তো বুঝে পুরোপুরি উঠতে পারবেন না সুতরাং যে ব্যক্তি মূর্তির পূজা করলো যিনি আল্লাহ তিনি সেই মূর্তি তাই না আচ্ছা যিনি আল্লাহ তিনি বুদ্ধদেব যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এই জন্য তাদের একটা কবিতা আছে উর্দুতে ওহি যে মুস্তাবিয়ে আরশে খোদা বানকর উতার পড়া মদিনে মে মুস্তফা বানকর আহমদ রেজা খান বেরেলভিদের ওদের এই কবিতা আছে যিনি আরশে আজিমে মুস্তফি ছিলেন খোদা হয়ে আল্লাহ হয়ে উতার পড়া তিনি অবতরণ করলেন মদিনে মে মদিনায় মোস্তফা মানে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম হয়ে অর্থাৎ যিনি আল্লাহ তিনি নবী বুঝা গেছে যিনি নামাজের আদেশ করছেন তিনি নামাজ পড়ছেন বলেন আলহামদুলিল্লাহ সহি আকিদার উপর যে সহি আকিদা পেয়েছেন কারণ এই কুফুরি আকিদা নিয়ে সর্বস্থানে বিরাজমান আল্লাহ সবকিছুতেই বিরাজমান মানে সবকিছুই আল্লাহ তাহলে এর চাইতে বড় কুফুরি কালমার্সেরও কুফুরি নয় আর বোসেরও কুফুরি নয় সমান বোস কালমার্সের যে কুফুরি সেই আবু জাহাল আবু লাহাবের যে কুপুরি সেই কুপুরি হচ্ছে মানুষের হাল্লাজের কুপুরি আর আল্লাহ যিনি আল্লাহ তিনি বান্দা আবুদ মাবুদে আলাদা আলাদা কোনো কিছু না সবকিছু এক জি এই হাদিসটুকু যখন পেয়ে গেল তখন লাফ দিয়ে উঠলো এই কুফুরি আকিদায় বিশ্বাসীরা এই সুফিরা হলুলে বিশ্বাসী সুফিরা দেখো হাদিস আছে যে আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে ভালোবাসতে লাগে তখন তার কান হয়ে যায় তার চোখ হয়ে যায় তার হাত হয়ে যায় তার পা হয়ে যায় কথা বুঝতে পেরেছেন বাহ্যিক তর্জমা করে মানুষকে বিভ্রান্ত করে দিল এর উত্তর এই হাদিসে আছে এইটি ভুলবেন না বাকি ব্যাখ্যা যে হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই আজকে থেকে তার ইন্তেকাল হচ্ছে আটশো বাউান্নতে তাহলে প্রায় সাড়ে পাঁচশো ছশো বছর আগে সাড়ে পাঁচশো বছর আগে এই ভাষ্য লিখেছেন যে ভাষ্য আমার সামনে আছে এবং আপনাদেরকে পড়ে শোনাবো হাফেজ বিন হাজার রহমতুল্লাহ যাকে শেষ হাফেজ মহাদ্দেশ বলা হয়েছে বোখারি শরীফের ভাষ্য ফথুল বাড়ি লিখেছেন বারো খণ্ডে তার একটা অংশ এটা হচ্ছে আরবি সারা তো তিনি কি বলেছেন তার আগে হাদিসেই উত্তর আছে এই কুফুরি মতবাদের যদি আল্লাহ এবং বান্দা এক হয়ে যান আল্লাহ রবুল আল মানুষের চোখ কান হয়ে যান তাহলে হাদিসে তারপরে অংশটুকু দেখেন ওয়া ইনসা আলানি আমার কাছে যদি সেই ব্যক্তি চাই কামনা করে তাহলে কি করি অবশ্যই আমি তাকে দিই তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করেন তাকে দেন তাহলে দুটি পৃথক বস্তু না এক বস্তু হলো হ্যাঁ। জবাব বুঝতে পেরেছেন যাও বুঝতে পেরেছেন আল্লাহর কাছে যখন চাই সেই প্রিয় বান্দা তখন আল্লাহ তাকে দেন তাহলে বোঝা আল্লাহর জাত আলাদা আর মখলুক বান্দা যে চাইছে আল্লাহর কাছে আল্লাহ আমাকে দাও আমি তোমার প্রিয় বান্দা আল্লাহ নফল ইবাদত বন্দী করেছি আল্লাহ দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম আমাকে দাও তাহলে বান্দা আলাদা আর আল্লাহ পৃথক বান্দা থেকে বান্দার মধ্যে হুলুল করে না হুলুল মানে হচ্ছে দুটো জিনিসের এমন ভাবে সংমিশ্রণ যে দুটোর আলাদা আলাদা ইঙ্গিত করা যাবে না যেমন গাহুয়াতে পানি আছে আরও গাহুয়ার পাউডার আছে এখন যদি আপনাকে বলি ভাই এতে থেকে গাহুয়ার পাউডারটা বলেন যে এটা হচ্ছে গাহুয়ার পাউডার আর এটা হচ্ছে পানি পারবেন আলাদা আলাদা করে পারবেন চায়ে চিনি দেওয়া আছে বলেন ঠিক আছে চায়ে চিনি তো আছে এটা বিশ্বাস করেন না করেন না চিনি আছে চায়ে পাতি দেওয়া আছে আছে না নেই চায়ে পানি আছে আছে না নেই তাহলে তিন রকম তিনটা জিনিসকে আলাদা আলাদা করে ইশারা করেন যে এটা হচ্ছে চায়ের পাতি চাটা তৈরি তৈরি হয়ে যাওয়ার পরে আর এটা হচ্ছে দুধ এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে আপনার চিনি আলাদা এটা হচ্ছে আলাদা করে ইশারা করেন পারবেন পারবেন না কারণ সবগুলি একাকার হয়ে গেছে তো হলুল মানে আল্লাহর সৃষ্টি জগতে একাকার হয়ে যাওয়া এমন ভাবে যে বিলীন হয়ে যাও যে আলাদা করে ইশারা করা যাবে না আল্লাহর উপর আরশ আজিমে আর বান্দা হচ্ছে মাখুল আমি বান্দা আল্লাহকে সেজদা করছি না যিনি বান্দা তিনি আল্লাহ খালেক মাখলুক সবে এক এর নাম হচ্ছে হলুলের আকিদা মানুষের হাল্লাজের আকিদা ছিল আর বহু সুফিদের আকিদা আর এই আকিদাই শুধু মানসুর হাল্লাজ বলে দিলে ভাববেন যে আমাদের দেশের পীরেরা মনে এই আকিদা থেকে মুক্ত এই আকিদা এমদাদুল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কির আকিদা ছিল এই আকিদা বাংলাদেশে বহু পীরের আকিদা চর্মনাইয়ের আকিদাতে আকিদা পুরোপুরি মজুদ আছে তাদের কিতাবাদিতে পড়ে দেখেছি হ্যাঁ তাদের তো আছেই বহু আমাদের দেশে দুটা পীরকে একটু হক্কানি পীর জানে মানুষ এটা সরসিনা চরমনাই তাদের আকিদাতে পুরোপুরি এই আকিদা মজুদ আছে বরং শুধু তাই নয় যদি মাসিক মদিনায় এই কথা লিখে যে যারা বলবে যে আল্লাহর হ্যাঁ তারা হয় হয় মস্তিষ্ক বিকৃত আর না হলে ইসলামের শত্রুদের এরা গুপ্তচর গুপ্ত এজেন্ট মহিউদ্দিন খান সাহেব তাহলে তার আকিদা কি আল্লাহ সর্বস্থানে তারপরে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতেই সব কিছুতেই তাহলে এটি তো হলুলের আকিদা এত বড় বড় আলেমদের পদস্খলন ঘটে গেছে আকিদার ক্ষেত্রে মাসলা মাসাইল নয় যে ভাই আগে হাঁটু রাখবো না আগে হাত রাখবো সব মাসলা মাসাইল না এইসব মাসলা মাসাইল যেন ইমান যাবে না ইনশাআল্লাহ সবার নামাজ কবুল হবে আরেকটি মাসলা আজকে কি পড়লাম যে ভাই জালসা ইস্তেরাহাত করতে হবে না হবে না এর জন্য কারো ইমান আমল যাবে না সবার নামাজ হবে কিন্তু নামাজ হবে না এবাদত বন্দী কবুল হবে না কার যে বলবো যে আল্লাহ আরো সে নেই অথচ আল্লাহ বলছেন আর রহমান আল আর আল্লাহ সর্বস্থানে বিরাজমান সব এই খুঁটির মধ্যে রয়েছে মাইকের মধ্যে রয়েছে এই কিতাবের মধ্যে রয়েছে টেবিলের মধ্যে রয়েছে এই টেবিলের ড্রয়ারের মধ্যে আল্লাহ রয়েছে সেই ব্যক্তির ইমান শেষ বুঝতে পারছেন না ব্যাপারটি যে সবকিছু একাকার হয়ে গেল তাহলে এবাদত কার করছে নিজের এবাদত নিজেই করছে যদি সবকিছুতে একাকার আল্লাহ রাব্বুল হল তাহলে নিজের এবাদত নিজেই করছে তাহলে কেউ যদি বলে যে আমি আমার বিবির ইবাদত করছি বিবিকে শ্রদ্ধা করছি তাই তো আল্লাহকে শ্রদ্ধা করা হলো ইবনে আরাবি এই কথাই বলেছে আমি যতই সুন্দরী রমণী দেখতে পাই ততই আল্লাহকে সুন্দর করে দেখতে পাই ইবনে আরবির আকিদা ইবনে আরবিকে বড় ওলিয়া কামেল আমাদের দেশের পীরেরা বলে সেই ইবনে আরবির আকিদা যে যত সুন্দরী রমণী দেখবে মহিলা দেখবে তত বেশি আল্লাহকে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে কারণ মন লাগবে ইবাদত করতে সামনে তাহলে সুন্দরী মহিলা রেখে যদি সেজদা করে তারা তাও তাদের মন বেশি লাগে আহাজ আর আহমদ হ্যাঁ আরেকটি শের তাদের কবিতা আছে যে আহাদ আর আহমদ মে সের মিম কা ফরক है মিম হটিয়ে দাও তাহলে সব মিমকে সরাই দাও তাহলে দুটোই এক আহাদ আল্লাহর নাম মানে এক একক আর আহমদ মোহাম্মদের নাম শুধু মিমটা দিয়ে পার্থক্য করা হয়েছে যে আহমদ মানে মোহাম্মদ সাল্লাম নবী আর আহাদ হচ্ছেন আল্লাহ মিমের পার্থক্য সরিয়ে আসলে আকিদা হচ্ছে তাদের এটি যে যিনি আল্লাহ তিনি নবী জি তো এই আকিদা যদি এই রকমের আলেমদের মধ্যে থাকে তাহলে ধোকা খাওয়ার কিছু নাই সাবধান আকিদা ঠিক করো আল্লাহ রব্বুল আলম আরো সে আজিম রয়েছেন আল্লাহ রবের সৃষ্টি থেকে পৃথক রয়েছেন এবং আল্লাহ সবকিছুর চাইতে বড় সবকিছুকে ঘিরে রয়েছেন কিন্তু সবকিছুর মধ্যে একাকার হয়ে নেই বুঝতে পারলেন আল্লাহ সব কিছুকে ঘিরে রয়েছেন আল্লাহ বিকুল্লা সাইয়ে মহিত কোরআন আছে না নেই কিন্তু আল্লাহ রাব্বানের সৃষ্টি জগতের মধ্যে একাকার হয়ে নন হাদিসের অংশটুকু মনে রাখলে তাদের জবাব হয়ে যায় যে হাদিস আছে ওয়ালাইন সালানি আমার কাছে যদি সেই প্রিয় বান্না চায় তো অবশ্যই আমি তাকে দিই এত ভালোবাসি ওয়ালাইন আমি আমার কাছে যদি আশ্রয় কামনা করে পানহা চায় যে আল্লাহ তুমি পানহা দাও আমাকে আশ্রয় দাও লা ওই জান্ন অবশ্যই তাকে আশ্রয় দান করি আমি অমা তারাদ্দাদ্দু আন শাইইন আনা ফাইলহু আমি কোনো কাজ করতে চাই সেই কাজ করতে গিয়ে আমি দ্বিধাগ্রস্ত হই না যত দ্বিধাগ্রস্ত হয় কোন ক্ষেত্রে তারা যদি আন্নাফসিল মোমেন মমিনের আত্মা সম্পর্কে দ্বিধাগ্রস্ত হই ইয়াকরাহুল মাওতা যেই ব্যক্তি হয়তো মরণ পছন্দ করে না কেউ তো মরতে চায় না মরতে চায় কি সবাই নিজেকে যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকা সম্ভব চিকিৎসা করে হোক আর সতর্কতা অবলম্বন করে হোক বাঁচতে চায় এই জন্য যার কোলেস্ট্রল হয়ে গেছে প্রেসার হয়ে গেছে সে গোস্ত খাওয়া বাদ দিয়ে দিচ্ছে না হ্যাঁ? যাতে কোলেস্ট্রল তৈরি করবে খাওয়া বাদ দিচ্ছে কি জন্য যে একটু সুস্থ হেঁটে থাকতে চাই কারণ বেশি কোলেস্ট্রল বেড়ে গেলে খুব তাড়াতাড়ি মরে যাবো আর মরণ তো যখন আছে তখন হবেই কিন্তু আমি সুস্থ থাকলে হয়তো চেষ্টা করব আমি বাঁচার ভালোভাবে বাঁচার চেষ্টা করব বা আমি বিছানায় পড়ে না থেকে আমি সুস্থ হয়ে চলাফেরা করতে করতে যাতে করে মৌতি আসে ঠিক না তো মানুষ সবাই নিজেকে হেফাজত করতে চায় মত থেকে একরাহুল মত মতকে অপছন্দ করে তবে মতকে অপছন্দ কখন করা যাবে না নবী সাল্লাম নিষেধ করেছেন মান আহাব্বালিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকা মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে অমান কারিহা লিকা আল্লাহ কথা কেন বলছেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে এখানে কারিহা লিকা আল্লাহ বলা হয়েছে তাহলে এটা নিন্দা করা হয়েছে না হাদিসে এটি কখন যখন মতের তাকে অবলোকন করে নিবে যখন চলে এসছে গারগারার সময় এখন শেষ মুহূর্ত তারা চলে এসছেন তারপরও এত মায়া দুনিয়ার ওপর ছেলে মেয়েদের ওপর আর টাকা পয়সার ওপর যারে আমি তো বাড়ি করতে চাইছিলাম ছেলে মেয়েদের জন্য আমি তো আরো টাকা পয়সা ভালো চাকরি একটা ছিল আমি এখনই মরে যাব ও আর চোখ দিয়ে পানি শুরু হয়ে গেছে আ কাঁদা শুরু হয়েছে তখন আল্লাহ ঘৃণা করে ওই বান্দাকে যে মরতে চায় না না মরণের ফেরত দেখে নিয়েছেন এখন আগ্রহ করেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি যাবো যে জান্নাতে যাবো হাফরেসুহ মিনাল জান্নাত ওয়ালবাসুহ মিনাল জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত কখন আমি ওখানে পৌঁছিব যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হবে আমি রেডি হচ্ছি এখানে যে কথা বলা হয়েছে যে মদকে মমিন ব্যক্তি অপছন্দ করে এখানে যে মমিনের কথা বলা হয়েছে মদকে অপছন্দ করে এটা হচ্ছে সুস্থতার অবস্থায় একবারে মৃত্যুর মুহূর্তে নয় মৃত্যুর পূর্ব মুহূর্তে নয় এমনি সময় যে কোনো যে কোনো মানুষ যতই সৎ মানুষ হোক চায় না যে এখনই মরে যাক আমি বেঁচে থাকলে আমি নামাজ পড়তে পারবো একদিন বাঁচলে পাঁচ অক্ট নামাজ পড়বে বাড়বে না বাড়বে না তাহলে এক মাস এক মাস যদি বেঁচে থাকতে পারেন ক্যালকুলেশন হিসাব করেন এক বছর যদি বাঁচতে পারেন একজন মানুষ এই বছরে মরে গেল চল্লিশ বছর বয়সে আপনি আশি বছর বাঁচলেন তাহলে আরো চল্লিশ বছরে এবাদত বন্দী আপনার বেশি হইল কিনা যদি আল্লাহর আনুগত্যের ওপর নেকির ওপর সৎ আমলের ওপর বেঁচে থাকেন তাহলে এটি বরকতময় জীবন বরকতময় জীবন সেই জন্য মোমেন বান্দা সুস্থতাই অপছন্দ করে তখন আল্লাহ রাবুল আলমিন বুল আলমিন এখানে বলেছেন হাদিসে কুদসিত ওয়া আনা আকরাহ মোসা আতাহু আর আমি তার অমঙ্গলকে অপছন্দ করি সে মরতে চায় না যে বেঁচে থাকি আল্লাহর ইবাদত বন্দীর উপর থাকবো আমি দিনের কাজ করব খেদমত করব বেঁচে থাকতে চাই ওয়ানা আকরাহ মাসা আতাহার আমি অপছন্দ করি কি তার অমঙ্গল সেই আথেক মাসা তার খারাপই চাই না আমি আমার তো ইয়ে লাগে যে তাকে নিয়ে নেব এখনই সে ছেলে মেয়ে ছেড়ে চলে আসবে তার স্ত্রী বিধবা হয়ে যাবে আমি এটা চাই না আর সেও চাই না যে মরে যায় এই সময় আমি দ্বিধাগ্রস্ত হয় আমার নেক বান্দার রোহ কবুজ করার ক্ষেত্রে আত্মকবুজ করার ক্ষেত্রে বুঝতে পেরেছেন এখন হাদিসে যেইটুকু দিয়ে গোমরা হয় বা গোমরা হয়েছে যারা তারা দলিলে পেশ করে যে আল্লাহ যখন তার ওলিকে ভালোবাসে তখন হাত পা হয়ে যায় চোখ কান হয়ে যায় তার ব্যাখ্যা জবাব তো শুনলেন যে আল্লাহ রব্বুল আলমিন নেজাত আলাদা তাই বলছেন যে আমার কাছে চাইলে আমি বান্দাকে দিই তাহলে আল্লাহ যদি তার আসলই হাকিকাতে একেবারে হাকিকাতে হাত পা হয়ে যান তাহলে চাবের কি দরকার নিজেই দিবে আর কি কথা অতিরিক্ত বলি তাহলে নিজেই দিবে চাইবে কেন বুঝতে পারছেন কথা যদি আল্লাহ হাত পা চোখ কান হয়ে যাওয়ার মানে হাকিকাত আসলই অর্থ মানে এই অর্থই থাকে একেবারে বাহ্যিক অর্থই ধরেন তাহলে তাকে চাইতে হবে নাকি না দিতে হবে তাকে দেবে তাহলে যে আরে আমি তো আল্লাহ আমার মধ্যে তো আমার হাত পা আল্লাহর হাত আমার চোখ কান আল্লাহর সুতরাং আমি তোমাকে দেবো কে জান্নাতে নিবে নাও কে ছেলে নিবে নাও কে রোগ ভালো করে নিবে নাও আর এই আকিদাই তো কবর মাজারগুলি সম্পর্কে আছে যে আব্দুল কাদির জেলানি গৌসুল আজম মহান উদ্ধারকারী তার কাছে গেলে সন্তান পাওয়া যায় তার কাছে গেলে রোগ ভালো হয় হ্যাঁ, কবর মাজারে গেলে মনের আশা পূর্ণ হয় ইত্যাদি ইত্যাদি এই কুফুরি কি আকিদা আছে যদি বাহ্যিক অর্থ হইতো তাহলে চাওয়ার প্রয়োজনই না আল্লাহ নেকবান্দা কেন চাইবে আল্লাহর কাছে তাই সেই তো দিতে পারবে সে তো নিজের জন্য নিজেই নিতে পারবে কিন্তু নবী সাল্লাম কি পেরেছেন না আল্লাহর কাছে চেয়েছেন বদর প্রান্তে কেঁদে কেঁদে চাননি এমন কেঁদে চেয়েছেন যে খেয়ালি নেই যে চাদর পড়ে গেছে পিঠের উপর থেকে আর খালি গায়ে আছে দোয়া করতে গিয়ে খেয়ালি নেই যে খালি গায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন বলছেন কাফাকা মুনাশিদাতাকা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আপনি আল্লাহকে যে এত বেশি বেশি করে ডেকেছেন যথেষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনে নিয়েছে আর আর বেশি দোয়া করতে হবে না চাদরটি উঠিয়ে অবাকার রাজি আল্লাহ তার নবী সাল্লামের মোবারক গায়ে দিচ্ছেন তাহলে আল্লাহর নবী তিনি শুধু ওলি না ওলির ওপরে নবী রসুল তাকে চাইতে হচ্ছে তাহলে অন্যকে চাইতে হবে না তাই বলছেন নবী নবী সাল্লামের এই হাদিস হাদিসে করছে আল্লাহ বলছেন ওয়ালাইন সাআলানি আমার কাছে যদি চাই তো আমি অবশ্যই দেব লাউতি আন্নাহু ওয়ালাইন ইস্তাআযাবি আমার কাছে যদি আশ্রয় গ্রহণ করে আশ্রয় চাই তাহলে ওই যেন অবশ্যই তাকে আশ্রয় দেবো তাহলে আল্লাহর যারা ওলি তাদেরকেও আল্লাহর কাছে চাইতে হয় তারাও আল্লাহর রহমতের মুখাপেক্ষী তারাও আল্লাহর মার্জনা মাগফিরাতের মুখাপেক্ষী ঠিক কিনা আল্লাহর পানহার মুখাপেক্ষী তারাও আব্দুল কাদির জিলানি হোক আর ইমামে বুখারি হোক আর আবু বকর সিদ্দিক হোক সবচাইতে বড় ওলি মাত্র আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা দ্বিতীয় বড় ওলি হচ্ছেন উমার রাজি আল্লাহ তৃতীয় বড় ওলি হচ্ছেন উসমান রাজি আল্লাহ চতুর্থ বড় ওলি হচ্ছেন আলী রাজি আল্লাহ তালা যদি ওলির সিলসিলাই কায়েম করতে হয় সবচেয়ে বড় ওলিকে এখান থেকে শুরু করতে হবে তারপরে আসার মাবাসার আরো যে ছয়জন আছেন তারপর অন্যান্য সাহাবাহিকের আমরা তারপরে অন্যদের নাম আসবে আর প্রথমখানে ওলিয়ে কামেল আর বড় পীর গৌসুল আজম আর হাবিবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি সব কথা কোথেকে আসলো কোথেকে আসলো চাইতে মাহবুবে সুবহানি আল্লাহ নবীর পরে এই উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এর অর্থ কি করেছেন এ সম্পর্কে একটি কথা আগে শুনে নেন তিনি বলছেন যে এর ব্যাখ্যা বিভিন্ন বর্ণনা করার পরে শেষখানে বলেছেন যে যে কোনো অর্থে হোক না কেন ফালা মোতামাসসিকা ফিহি লিল ইত্তিহাদিয়াতি ওয়ালাল কাইলিনা বিল ওয়াহদাতিল মুতলাকা এই হাদিসে মোটেই দলিল নেই যারা ওয়াহাদাতুল ওজুদের বিশ্বাসী ভ্রান্ত বিশ্বাসী আর যারা হলুলের বিশ্বাসী তাদের এখানে কোনো দলিল নেই কারণ যে কথাটি আমি বললাম কারণ বাকি হাদিসে কি আছে বাকি আতিল হাদিস ওয়ালা ইনসা আল্লাহনি আমার কাছে যদি চাই তাহলে আমি দেব তাহলে আল্লাহ আল্লাহর কাছে চাইছে সে মাহবুব বান্দা আল্লাহ দিচ্ছেন যদি দুটো জিনিস একই হয়ে যেত আল্লাহর জাত আর বান্দা তাহলে চাওয়া চাইরও প্রশ্ন ওঠে না আর দেওয়ারও প্রশ্ন ওঠে না হ্যাঁ বরং একই জাত তিনি দিচ্ছেন বান্দা দিচ্ছে অলি দিচ্ছে আল্লাহর মাহবুব দিচ্ছে সেটি আল্লাহরই দেওয়া হয়ে যাচ্ছে তাহলে এরকম হয়ে যেত ওয়ালাইন ইস্তাহাজানি আমার কাছে পানা চাইলে আমি পানা দেবো স্পষ্ট তাদের খণ্ডনের জন্য এইটুকু তবে অর্থগুলি দেখেন অর্থ কি তাহলে আল্লাহ বলছেন যে আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় দৃষ্টি শক্তি হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে যায় এর অর্থ কি এর অর্থ ওয়াকাদ ইস্তাসকালা এর অর্থটা বাহ্যিক খুব মুশকিল কাইফা ইয়াকুনুল বারি জাল্লা ওয়ালা সামা আল আবদি ওবাসারহ আল্লাহ রাব্বুল আলামিন যার একটি নাম বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করে কান হতে পারেন আর চোখ হতে পারেন ওয়াল জবাব আউজ এর জবাব বিভিন্ন রকম ভাবে আহাদুহা আন্নাহ ওয়ারাদ আলা সাবিল তামসিল একটি উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে উদাহরণস্বরূপ যে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় এত হয়ে যায় সেই ওলি যে দৃষ্টান্ত সওয়াল মানা কুনতু সামআহু ওয়া বাসারু ফি ইসারিহি আমরি আমি তার কেমন দৃষ্টান্ত আমি তার কান এবং চোখের মতো হয়ে যায় মতো তামসিল বলা হয়েছে মিসাল উদাহরণস্বরূপ কি ফি ইসারিহি আমরি আমার আদেশকে তার জীবনে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সেই বান্দা এত আমার অনুগত হয়ে যায় যে জীবনে নিজের ব্যক্তি স্বার্থকে কখনো প্রাধান্য দেয় না সব সময় প্রাধান্য দেয় কাকে আল্লাহর আদেশকে আল্লাহর আদেশকে তার জীবনের প্রতিটি মুহূর্তে এমনভাবে প্রাধান্য দেয় যে যেন আমি তার কান আর যেন আমি তার চোখ যেন তার হাত যেন তার পা মানুষ মানুষ মানুষ হিসাবে বা সৃষ্টি সৃষ্টি হিসাবে কি করে নিজের জীবনকে প্রাধান্য দেয় এক্ষুনি যদি আগুন লেগে যায় আপনি ছেলে পেরে নিয়ে মজুদ আছে তো আপনি পালাইতে শুরু করবেন যখন ডুবে মানুষ যারা সাঁতার জানে না বা ডুবে যাচ্ছে হয়তো দুর্ঘটনা ঘটেছে পানিপথে আর দুর্ঘটনা ঘটছে তখন মানুষ নাফসি নাফসি এমন শুরু হয়ে যায় যে ছেলে থাকলে ছেলে মনে থাকে না স্ত্রী থাকলে স্ত্রী মনে থাকে না আমি কি করে বাঁচবো এমন আল্লাহর আদেশ নিষেধকে প্রাধান্য দেয় নিজের জীবনের ওপর যেমন মানুষ নিজের চোখের ব্যাপারকে কানের ব্যাপারকে হাত পায়ের ব্যাপারকে প্রাধান্য দিয়ে থাকে আপনার হাতে যদি অসুখ থাকে আপনার চোখে কানে যদি অসুখ থাকে তা আপনি নিজে নিয়ে ব্যস্ত আপনি অসুস্থ আপনার স্ত্রী অসুস্থ তার নিজেকে নিয়ে পরেশান থাকবেন না স্ত্রী নিয়ে পরেশান থাকবেন নিজেকে নিয়ে পরেশান আল্লাহ আমি তো চলতে পারি না কি করব তোমার আমি তো অচল অবস্থা তো এই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে এত বেশি নিজের জীবনের প্রাধান্য দেয় যে যেন আল্লাহ তার কান চোখ হাত পায়ের মতো হয়ে গেছে তাহলে মিসাল স্বরূপ উদাহরণ স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে এসেছে যেটি হাদিসে কুদসি আল্লাহর কথা সুতরাং সেই ব্যক্তি ফাইহিব্বু তাআতি আমার আনুগত্যকে ভালোবাসে বা ইউসের খিদমাতি আমার খিদমতকে ভালোবাসে কামা ইউহিব্বু হাযিহিল জাওয়ারে যেমন এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ভালোবাসে যেমন অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে তেমন আমাকে আমার আদেশ নিষেধ ভালোবাসে দ্বিতীয় অর্থ করা হয়েছে আনাল মানা কুল্লিয়াতুহু মাশগুলাতুন বি তার পুরো আপদমস্তক আপদমস্তক বলে না মানে হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক একেবারে আমারতে মশগুল হয়ে গেছে আমার ইবাদত বندگیতে এমন মশগুল হয়ে গেছে ডুবে গেছে ফালায়ুসকি বিসামিহি ইল্লা ইলা মায়ুরদিনী তার কান তাই শুনে যা আমাকে রাজি করে তার কান দিয়ে সে কথাই শুনে যা আমাকে রাজি করে ওয়ালা ইয়ারা বাসবে বাসারিহি আর চোখ দিয়ে তাই দেখে যা আমি আদেশ করেছি অন্য কিছু না কোনো গুনাহ হয় না তার দ্বারা এত সজাগ সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে কিভাবে বয়ান করেছেন যে আমি যেন তার চোখ হয়ে গেছি কান হয়ে গেছি হাত হয়ে গেছি পা হয়ে গেছি মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গ আমাতে মশগুল হয়ে গেছে তার জি তাহলে সোহা তৃতীয় অর্থ আল আজ আলুল্লাহ মাকাসেদাহু কান্নাহু ইয়ানালুহা বিসামহি ওয়াবাসারিহি তার উদ্দেশ্যগুলি আজ আলু মাকাস তার উদ্দেশ্য মনস্কামনা মনের আশাগুলিকে আমি এমন করে দিই যে যেন সেগুলিকে সে হাসিল করছে বেসাম এহি তার কান দিয়ে চোখ দিয়ে মানে এত তার জন্য আল্লাহ রাবুল রাস্তাকে সুগম করে দেয় হ্যাঁ মনস্কামনা এমনভাবে পূরণ করে যে যে উদ্দেশ্য করে আল্লাহ সব কাজে বরকত দেয় সব কাজে বরকত দেয় সব কাজে বরকত দেয় যা করতে চাই হয়ে যায় যেখানে হাত দেয় সেখানে বরকত এইরকম অর্থ করেছে চতুর্থ অর্থ যে অর্থটি ভুলবেন না কারণ এই অর্থটি বেশি না জানলে কমপক্ষে এই অর্থটি বেশি স্পষ্ট যে আমি তার এত বেশি সাহায্য করি যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে সাহায্য করে আমি তার হাত হয়ে যায় কান হয়ে যায় পা হয়ে যায় এর অর্থ হচ্ছে যে আমি এত বেশি তার সাহায্য করি যে যেন আমি তার কেমন হয়ে গেছি হাত পা কানের মতো হয়ে গেছে যেমন তার হাত পা কান অঙ্গ প্রত্যঙ্গ সাহায্য করে মানুষকে কত সাহায্য করে তার কান অটোমেটিক সাহায্য করেছে শুনছেন চোখ অটোমেটিক সাহায্য করছে হাত অটোমেটিক সাহায্য করছে একটু সুরসুর করে পট করে হাত চলে যাচ্ছে এখানে যে একটা মাছি বসে আছে ঠিক না একটু চুলকাচ্ছে পট করে আপনার চুলকাতে শুরু করছেন এখানে চুলকেছে কত সাহায্য করছে পা আপনার কত সাহায্য করছে যেখানে যাওয়ার ইচ্ছা পা আপনার সাহায্য করছে কোন সময় পা বিরোধিতা করেছে এই তুই বাজার যাবি আমি যাব না যতই ঘনিষ্ঠ বন্ধুক মাঝে মাঝে বিরোধ সৃষ্টি হয়ে যায় বন্ধু চলেন একটু শিখো ঘুরে আসি ধর যাবো না আপনি যান আমি যাব না দিয়ে মনোমালিন্যতা হয়ে গেল সারা জীবনের গাঢ় বন্ধুত্ব খারাপ হয়ে গেল হ্যাঁ এত ভালোবাসে এত ভালোবাসে তো চলো অমুক জায়গায় চলো গাড়ি আছে ভাই আমি যেতে পারবো না আজকে দিল উল্টো উত্তর দিয়ে দিল ঠিক না কিন্তু আপনার হাত পা এরকম জীবনে করেনি কোনোদিন তো আল্লাহ রাব্বুল আলমিন এই এই কথাটিকে এভাবে আমি এমন সাহায্য করি তার অঙ্গ প্রত্যঙ্গের মতো সাহায্য করি সব কাজই সাহায্য করি এই অর্থটি কমপক্ষে মনে রাখবেন যাতে বলবেন না বিশেষ করে যখন কেউ শত্রুতা করে তখন আমি তার সাহায্য করি শত্রুতা করলে তার ক্ষতি করতে পারে না কেউ ক্ষতি করতে পারে না এই জন্য হাদিসের প্রথম অংশ আছে মান আদ আলী ওয়ালিয়ান আমার কোনো বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে তাহলে কি করি আমি তার বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে ফাকাত আজান তহবিল হারবে যুদ্ধের ঘোষণা করে দিই তুমি এই মমিন বান্দা নেক বান্দা এত পরেজগার তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা সে গুনাহ করে না সারা দিনে একটি গুনাহ হয় না তার শত্রুতা করবে তুমি আচ্ছা এমন আজাব দিল যে সে বুঝতে পারলো যে অমুকের বদল হয়ে গেছে অমুকের বদল হয়ে গেছে জি হ্যাঁ বদয়া না বললে অনেক সময় আল্লাহ রাব্বুল ধরে না যে এত তুমি কি জন্য এই শত্রুতা কি জন্য তুমি ক্ষতি করছো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন এরকম বহু ঘটনা আছে সময় নেই সেজন্য বলছি না কখনো এইরকম ঘটনা বর্ণনা করব ফ্রি থাকলে শেষখানে আর একটু কথা বলেছেন যে ওলামাদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে তাহলে ওলামাদের এইরকম দ্বিমত না যে আল্লাহ কারো হাত হয়ে যায় কান হয়ে যায় পা হয়ে যায় নাক হয়ে যায় এরকম কোনো মত নেই ওলামাদের ওলামা কিরামদের নেই কাদের আছে কুফরি মতবাদে বিশ্বাসী হলুলিদের আছে ওয়াহাদাতুল ওজুদের সুফিদের আছে ভণ্ডদের পীরদের আছে ইত্তাফাকাল ওলামা মিম্মা ইউতাদু বিকাউলিহি যার কথা গ্রহণযোগ্য আন্না হাযা মাজাজুন এই কথাটি হাকিকি নয় মাজাজ হাকিকি নয় মাজাজ হাকিকি আর মাজাজ বুঝেন এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আরবিতে একটা এরকম কথা আছে বানা আমিরুল আল মদিনাতা বানাল আমিরুল মদিনা এই দামাম শহরটি অমুক প্রিন্সে তৈরি করেছে অমুক আমির তৈরি করেছে অমুক গভর্নর তৈরি করেছে তার মানে কি সে রাজমিস্ত্রির কাজ করেছে ইট বসিয়েছে সে সিমেন্টগুলি সে দিয়েছে না বিল্ডিং এর চড়ে কাজ করেছে রোদ্রে কি করেছে পৃষ্ঠপোষকতা করেছে খরচ খরচা দিয়েছে পিছনে থেকে করতে হবে এই কাজটি এক বছরের মধ্যে সারতে হবে হ্যাঁ বানা আমিরুল মদিনা ঠিক না তাহলে এটি কি অর্থ না মাজাজ একে বলা হচ্ছে মাজাজ মানে আসল বাহ্যিক যে অর্থ সেই অর্থ না আসলে শহরটি তৈরি করেছে শহরের বিল্ডিং তৈরি করেছে ঘর বাড়ি তৈরি করেছে রাজমিস্ত্রিতে কিন্তু আমির তৈরি করেছে এত সুন্দর করে সাজিয়েছে পার্ক টার্ক এই সেই যে রাস্তাঘাট এখন তৈরি হচ্ছে এটা আমিরের তত্ত্বাবধানে হয়েছে জি তার দেখাশোনায় হয়েছে তো ওই রকমে এখানে এর অর্থ হাকি কি নয় মাজাজ কি অর্থ অকেনায়া ইঙ্গিত করা হয়েছে কোন দিকে আন্নসরাতিল আবদে আল্লাহ বান্দার সাহায্য করেন ওয়া তাই দেহি সাপোর্ট করেন সহযোগিতা করেন ওয়া এ আনাতে আর এ আনামানেও সাহায্য করা সাহায্য সহযোগিতা হেফাজত এগুলি আল্লাহ রাব্বুল আলামিন করেন যখন বান্দা আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সার্বিক হেফাজত করে সাহায্য হ্যাঁ, সহযোগিতা সব দিক থেকে হেফাজত ইত্যাদি সুরক্ষা সবগুলি আল্লাহ রব্বুল করে হাত্তা কান্নাহু সুবহান ইয়ানজিলু ইয়ানজিলু নাফসান মিন আবদি মানজিলা তাআলা আলাতিল ইয়াস্তাইনু বিহা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন বান্দার সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিনের এতে চলছে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে এই কাজগুলি হচ্ছে সেজন্য এই এইভাবে বলা হয় কিন্তু হাকিকাতে এরকম অর্থ বাহ্যিক অর্থ কখনো নয় যার ওয়াহদাতুল ওজুদ আর হলুলের আকীদা রাখে তারা বলছে যে নাহি হাকিকি এর বাহ্যিক অর্থ অথচ তিনি বল তারপর বলছেন তাহাল আল্লাহ আম্মা ইয়াকুলু জালিমুনা উলুওয়ান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের কুফরি হ্যাঁ উক্তি বা মন্তব্য থেকে অতি উঁচু আল্লাহ পাক এবং পবিত্র এইরকম মত ইসলামে কোথাও নেই না এমাম আবু হানিফা এর মতে আছে না শাফি না মালিক না আহমদের মতে আছে না কোনো এক সাহাবি এই কথা বলেছেন কোনোদিনই তারা অথচ হাদিস সাহাবারা এই মুখস্থ রাখতেন কিন্তু তারা এই কথা বুঝতেন না যে যিনি আল্লাহ তিনি নবী যিনি আল্লাহ তিনি বলি এ হয়ে যায় হ্যাঁ আর আল্লাহ রাব্বুল আলামিন হাত পা কান হয়ে যায় মানুষের মধ্যে একাকার হয়ে যায় এই আকিদা এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাই কেরামের একজনও জানতেন না এই আকিদা আইম্মাই কেরামরাও জানতেন না না মহাদ্দেসিনরা জানতেন না ফোকাহি কেন জানতেন এ হচ্ছে কুফুরি আকিদা যা কাফেরদের মধ্যে থেকে এসে ঢুকেছে কারণ সুফি ইজম এসছে কয়েকটি ধর্মের খিচুড়ি জগা খিচুড়ি হচ্ছে এই সুফি সুফি ইজমে কিছু হিন্দু মতবাদ এসছে কিছু অগ্নিপূজকদের মতবাদ এসছে কিছু খ্রিস্টান ইজম থেকে এসছে আর ইসলামের লেবাসটা ওপর থেকে ড্রেসটা ইসলামের পরিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে সুফি ইজম আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন আমাদের আকিদাকে পাক পবিত্র করার জন্য আল্লাহ তৌফিক দান করেন ওসল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন